আজ বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ জানা আজ বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ জানা নাম হলো আমার শিল্পী নাজিমুল ইসলাম মনের মাঝে দিয়েছি জায়গা খোদার কালা গো দরকারাম তোমারে দুয়া সাথে নিয়ে গজল लेकेছি আমি আনন্দে আজি বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ আমি অজানা আজি বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ আমি অজানা গ্রাম হলো আমারি রোমা গাছি মদনপুর প্রস্ত এলাকার অন্তর্বাসী হলো আমার মধ্যম গ্রাম জেলা উত্তর চব্বিশ পরগনা আজ বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ আমি অজানা গ্রামে লোকে তাদের দোয়ায় তাদের দোয়া সাথে সর্বদায় অবদানের নাহি না আজ বলবো আমি আমার ঠিকানা বলবো আজ আমি আজ বলবো আজ আমি আমার ঠিকানা যাদের কাছে আজ আমি অজানা पिता मातारे होने कष्ट आज मदरसा सिलम सिखाते पिता रे होने कष्ट आज मदरसा सिलम सिखाते মাদরাসার নাম হলো জানাতুল উলুম পালন সদা খোদার হুকুম আজই বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ আমি অজানা আজই বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ আমি অজানা শুনছেন শুনছেন অন্তিম ছন্দে বলছি আমি অন্তিম ছন্দে বলছি আমি আমার যোগাযোগ নাম্বার খানি লিখে নাও টুকে নাও আমার নাম্বার খানি লিখে নাও টুকে নাও আমার নাম্বার খানি nine eighty one four zero three one eight nine call করে নিয়েও ফোন করার পরে তাকে সালাম দিও আজ বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ জানা আজ বলবো আমি আমার ঠিকানা যাদের কাছে আজ জানা যাদের কাছে আজ জানা বিদায় ফেলা যাওয়ার আগে জানাই সকল কি বিদায় ফেলা যাওয়ার আগে জানাই সকল কি আমাদের সকলের ঠিকানা আপনি কি কবি ও শিল্পীর যোগাযোগ পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কবি ও শিল্পী MD Nazimul Islam Ramagachhi Madhyamgram Barasat mobile number nine eight three one four zero three one eight nine কবি ইন্তাজুল হোসেন সাহেব ঘোষক record master Mizanur Rahman Mondal mobile number eight six four one eight five nine eight double seven এখানে নূতন শিল্পীদের গজল ট্রেনিং দেওয়া হয় তাহলে আসি खुदा हाफिज